ধন্য তুমি ও আমার দেশের মাটি তুমি ধন্য ধন্য লাখো বাঙালি দিল অকাতরে প্রাণ শুধু তোমার স্বাধীনের জন্য ধন্য তুমি ও আমার দেশের মাটি তুমি ধন্য ধন্য লাখো বাঙালি দিল অকাতরে প্রাণ শুধু তোমার স্বাধীনের জন্য ধন্য তুমি ও আমার দেশের মাটি তুমি ধন্য ধন্য লাখো বাঙালি দিল অকাতরে প্রাণ শুধু তোমার স্বাধীনের জন্য ধন্য তুমি তোমার বুকে সেরে বাংলা ভাষা নিশুয়ে তোমার বুকে শতবীর স্বাধীনতার তরে দিয়েছে জীবন তবু নত করেনি তাদের তোমার বুকে সেরে বাংলা ভাষা নিশুয়ে তোমার বুকে শতবীর স্বাধীনতার তরে দিয়েছে জীবন তবু নত করেনি তাদের শীর তোমার বুকে সেরে বাংলা ভাষা নিশুয়ে তোমার বুকে শতবীর স্বাধীনতার তরে দিয়েছে জীবন তবু নত করেনি তাদের ধন্য ধন্য তুমি আমার জন্মভূমি ধন্য ধন্য তুমি আমার জন্মভূমি নও পণ্য ধন্য তুমি ও আমার দেশের মাটি তুমি ধন্য ধন্য লাখো বাঙালি দিল আকাতরে প্রাণ শুধু তোমার স্বাধীনের জন্য ধন্য তুমি ও আমার দেশের মাটি তুমি ধন্য ধন্য লাখো বাঙালি দিল আকাতরে প্রাণ শুধু তোমার স্বাধীনের জন্য ধন্য তুমি তোমার বুকে আছে শরিয়তুল্লা শুয়ে তোমার বুকে তি তুমি ব্রিটিশ বেনিয়াদের করেনি তো ভয় সদা উঁচু ছিল তাদের শির তোমার বুকে আছে শরিয়াতুল্লা শুয়ে তোমার বুকে তি তুমি ব্রিটিশ বেনিয়াদের করেনি তো ভয় সদা উঁচু ছিল তাদের শির তোমার বুকে আছে তুল্লা শুয়ে তোমার বুকে তুমি ব্রিটিশ বেনিয়াদের করেনি তো ভয় সদা উঁচু ছিল তাদের শির সেই বাংলা বাংলা ভূমি ধন্য ধন্য তুমি বাংলা বাংলা ভূমি ধন্য ধন্য তুমি সবার চাইতে অনন্য ধন্য তুমি ও আমার দেশের মাটি তুমি ধন্য ধন্য লাখো বাঙালি দিল আকাতরে প্রাণ শুধু তোমার স্বাধীনের জন্য ধন্য তুমি ও আমার দেশের মাটি তুমি ধন্য ধন্য লাখো বাঙালি দিল আকাতরে প্রাণ শুধু তোমার স্বাধীনের জন্য ধন্য তুমি ও আমার দেশের মাটি তুমি ধন্য ধন্য লাখো বাঙালি দিল আকাতরে প্রাণ শুধু তোমার স্বাধীনের জন্য ধন্য তুমি ও আমার জন্মভূমি প্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পী কাউসার মাহমুদের কথা সুর ও কণ্ঠে শিল্পীর প্রথম বিপ্লবী পরিবেশনা দুশ্মন অ্যালবামটির সার্বিক দিক নির্দেশনায় ছিলেন এইচ এম সাইফুল ইসলাম ব্যবস্থাপনায় আবদুল্লাহ আল মামুন উপস্থাপনায় ছিলাম আমি ইব্রাহিম কুব্বাদি কৃতজ্ঞতায় মাজহারুল ইসলাম নোমান জানে আলম সোহেল প্রযোজনা ও পরিবেশনায় আল হাফিজ মিডিয়া ফকিরাফুল ঢাকা আল্লাহ হাফিজ